فهم في امر مريج فاعوذ بالله من الشيطان الرجيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعه ادخلوا ال فرعون اشد العذاب সুরা গাফের আয়াত নম্বর চল্লিশ আল আমিন জামে মসজিদ যা রাজধানীর নাভি কণ্ঠে অবস্থিত সেই জামে মসজিদের আজকের জমার দিনে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ গত খতবায় আমি মৃত্যু এবং মৃত্যুর সময় যা ঘটে এবং কবরে যা ঘটবে সে বিষয়ে একটু আলোচনা করছিলাম তখন কোন কোন জায়গা থেকে কিছু কিছু কথা আসলো যে আদৌ কি কবরের রাজাও আছে আমি বিস্মিত হয়েছি আমি অবাক হয়েছি যে আজ থেকে কম বেশি সোয়া চোদ্দশো সাড়ে চোদ্দশত বছর আগে আল্লাহ নবী যেটা সেটেল করে গেছেন সাহাবিগণ যে বিষয়টা ইমানের অঙ্গ এবং অংশ হিসাবে মেনে নিয়ে সেটা দৃঢ়ভাবে নিজেদের মন ও মগজে সুপ্রতিষ্ঠিত করেছেন তাবিঈগণ যে বিষয়টাকে একেবারে ওয়েল সেটেলড সুনিশ্চিত অবিতর্কিত অকাট্য নির্ভুল এবং অ্যাবসলিউট ট্রুথ হিসাবে সর্বান্তক্রণে গ্রহণ করেছেন কোন প্রশ্ন উত্থাপন করেননি আজকে মুসলিম সমাজে তা নিয়ে প্রশ্ন হ্যাঁ মোতাজেলারা প্রশ্ন তুলেছিল হ্যাঁ গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত কিছু মানুষ প্রশ্ন তুলেছিল তারা ওই সময় তসমস হয়ে গেছে হ্যাঁ ভারতের বুকে আবার কত কয়েক দশক আগেই যিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সে সৈয়দ আহমদ স্বয়ং প্রশ্ন উত্থাপন করেছিলেন মোহাম্মদ চাকরালবি নামে একজন ভারতের সেও প্রশ্ন উত্থাপিত করেছিল ওরিয়েন্টালিস্টদের এক গ্রুপ ওরিয়েন্টালিস্ট বলতে আমরা বুঝি যে পাশ্চাত্যের একদল চিন্তাবিদ যারা ইসলামের নানান বিষয় নিয়ে শুধু প্রশ্ন উত্থাপন করে কোরআন নিয়ে প্রশ্ন উত্থাপন করে হাদিস নিয়ে প্রশ্ন উত্থাপন করে ইসলামের নানা বিষয় নিয়ে তারা বিব্রতকর কথাবার্তা বলে আল্লাহ নবীকে নিয়ে কথাবার্তা বলে এই ব্লগাররা আর কি এক কথায় সোজা কথা ওরিয়েন্টালিস্ট তারা এই সকল প্রশ্নগুলো উত্থাপন করেছিল আমার দেশের ব্লগাররা বা মুসলিম বিশ্বের নানান ব্লগাররা তাদেরই তল্পি বাহক হয়ে তাদেরই পদাঙ্ক অনুসরণ করে তাদেরই চর্বিত চর্বণ ভক্ষণ করে সেই দুর্গন্ধময় বিষয়গুলো প্রতিগন্ধ বিষয়গুলো আবার মুসলিম সমাজে বমন করতে চায় বমি করতে চায় তো এটা যেরকম ওরিয়েন্টালিস্ট বলতে আমরা বুঝি ফিলিপ হিট্টি শাক্ত জৈমার সহ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু গ্রুপ এদের মধ্যে আবার তিনটা গ্রুপ আছে এক গ্রুপ হল চরমভাবে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী কোরআন বিদ্বেষী হাদিস বিদ্বেষী আরেকজনকে বলা হয় পক্ষে অনুকূলে থমাস আর্নল্ড আল্লামা ইকবালের যিনি শিক্ষক ছিলেন দি প্রিচিং অব ইসলাম লিখেছেন যে ইসলাম প্রচারের বড় বই আরবিতে অনুবাদ হয়েছে তিনি ওরিয়েন্টালিস্ট হওয়া সত্ত্বেও তিনি ছিলেন ইসলামের অনেকটা পক্ষে কাউকে কাউকে বলা হয় লিবারালিস্ট মধ্যপন্থী তার মধ্যে ধরা হয় এই আজকালকার যুগের যে মরিস বুকাইন যে দি বাইবেল দি কোরআন দি সায়েন্সের লেখক অনেকে আমরা ভূয়সী প্রশংসা করি কিন্তু কখনো লিবারালিস্ট নয় কোরআনের তারিফ যথেষ্ট করেছে কোরআনের বৈজ্ঞানিক দিকগুলো যথেষ্ট উনি উপস্থাপন করেছেন অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে গিয়ে ঠিক জায়গা মতে গিয়ে মাঠটা একেবারে ঘাড়ের মধ্যে দিয়েছে যখনই হাদিসের প্রসঙ্গ এসেছে কোরআন আল্লাহর এটা রাইট কিন্তু মোহাম্মদ আল্লাহ রসুলিরা মানতে চায় না মরিস বোকাইল লাস্টে গিয়ে খুব সুন্দর উপস্থাপন করতে করতে করতে করতে গিয়ে জায়গা মতে গিয়ে বলছে যে খেজুরের যে গুণাগুণ মোহাম্মদ বলেছে মাসির এক পাখায় শেফা আরেক পাখায় রোগ যেটা বলেছে ইত্যাদি ইত্যাদি এগুলা ভাবে হয় না তার মানে আলটিমেট রেজাল্ট দাঁড়ায় কালি নবী মোহাম্মদ মিথ্যা কথা বলেছে সে নবী হওয়ার যোগ্য নয় ওরা আল্লাহকে মানে কিন্তু নবী মোহাম্মদকে নবী হিসাবে মানে না আমরা আল্লাহকে মানি ইহুদিরাও আল্লাহকে মানে কৃষ্ণ আল্লাহকে মানে পার্থক্য হলো আমরা নবী মোহাম্মদকে মানি আমরা নবী মুসাকে মানি আমরা নবী ঈসাকে মানি কিন্তু ওরা মূলত মারাত্মকভাবে হিংসুক ওরা মুসা আলাইসালামকে মানার দাবি করে ঈসা আলাইসালামকে মানার দাবি করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তারা রাসুল হিসেবে মানে না কোরআন সুন্দর করে আলোচনা করতে গিয়ে তাদের যে লক্ষ্য টার্গেট নবী মোহাম্মদকে অস্বীকার করা অকার্যকর করে দেওয়া মরিস বোকাইল সেটা সুন্দরভাবে করেছেন সময় তো উপস্থিতি বিতর্ক তো প্রচুর উঠেছিল কিন্তু সেই বিতর্ক এখন মুসলিম সমাজে কেন বিভিন্ন হবে তোর মন করছে আমি শুনি আমি ঢোকার সময় মোতাল্লি ভাই বললেন যে কোরআন সুন্নাহ পড়ার দিকে দৃষ্টি আকর্ষণ করো তুমি তো কিছু কিছু পড়ো আমি কেন আমি তেমন কোনো পড়ি না তারপরেও আমি এতটুকু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি জায়গায় জায়গায় দশ বসে দশ দেন কে কি দশ দেন দশ যেটা দিবেন সেটা যদি আহলুসুন্নাল জামাতের কাছে সরাসরি স্বীকৃত হয় আল জামাত বলতে আমরা বুঝছি যেটা আল্লাহ নবী বলেছেন স্পষ্ট বক্তব্য দিলেন বহুবার আমি হাদিসটা বলেছি আজকে অন্য অঙ্গে বলছি আল্লাহ নবী বলেন ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে ওয়াফতারাকাতিন নাসার আলা 72 ফিরকা আর নাসারারা বিভক্ত হবে বাহাত্তর ফেরকায় কোম্মতে আলা সালাস ফেরকা আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি মাত্র ফেরকা ছাড়া একটি মাত্র দল ছাড়া কেলা মানহুমিয়া হুম জিজ্ঞাসা করা হলো তারা কারা হে আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছেন যে নীতি যে আদর্শ যে চরিত্র যে ভিত্তি যে বিবরণের যে ধারা তার উপরে যারা আছে ওই এক ফেরকা এরা ফেরকায় নাজিয়া হবে মুক্তিপ্রাপ্ত ফেরকা হবে বাহাত্তর ফেরকায় চলে যাবে জাহান নামে আমার উম্মতের দাবি করা সত্ত্বেও ব্যাপারটা বুঝে নিতে হবে সেই তরিকা এবং সেই পদ্ধতি সেই ম্যাথোডোলজির বাহিরে যদি আপনি চলে যান চলে যে আপনি যতই যুক্তি অ্যাপ্লাই করেন যতই জ্ঞানের দাবি করেন যতই পেঁচাপেচি করেন না কেন আমাদের একটা নিয়ম রয়েছে নীতি রয়েছে সিস্টেম রয়েছে যখনই আপনি সিস্টেমের বাইরে চলে যাবেন তখনই আপনাকে আমি ধরে বলবো যে আপনি সীমা লঙ্ঘন করেছেন লিমিটকে একজিট করে চলে গেছেন অন্য লাইনে লাইনের মধ্যে ফিরে এসে তারপরে কথা বলেন লাইনের বাইরে তো আপনি যেতে পারবেন না কারণ আপনার সাথে আল্লাহ নবী জ্ঞানী কম নন আপনার সাথে সাহাবিগণ জ্ঞানী কম নন আপনার সাথে তাব এইগণ জ্ঞানী কম নন আল্লাহ নবী এই তিন দলেরকে ইত্তেবা করতে বলেছেন খালি বলেন না যে আমার ইত্তেবা করো আল্লাহ পাক শুধু বলেন নাই যে শুধু আল্লাহকে মানো আতিউল্লাহ আতুর রাসূল রাসূলকে সংযুক্ত করে দিয়েছেন আল্লাহর এতায়াত করো এবং রাসূলের ইতাত করো তার সাথে আবার যেন ওয়াউলিল আমরে মিনকুম তোমাদের মধ্য থেকে ইসলামিক রাষ্ট্রে মুসলিম শাসক যারা হবেন খোলাফায় রাশেদিন থেকে শুরু করে বহুত বিষয় হবে ইস্তেহাদি বিষয় সেখানে তারা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেবেন তুমি তার বিরুদ্ধে নানান প্রশ্ন উত্থাপন করে মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামিক স্টেটের মধ্যে গণ্ডগোল লাগায় না গ্রুপিং করে মারামারি শুরু করবে ওটাও ইসলাম বন্ধ করে দিয়েছে ওটাও ইসলাম বন্ধ করে দিয়েছে আপনাকে হ্যাপ হ্যাজার্ডলি চলার জন্য সুযোগ ইসলাম রাখেনি আল্লাহ নবী বলে দিয়েছেন খায়রুন নাসে কারনি সবচেয়ে উৎকৃষ্ট যুগ হলো আমার যুগ আমি এবং সাহাবাদের যুগ তুমাল্লাযীনা ইয়ালুনহুম অতঃপর হলো তার পরবর্তী যারা তাবেঈগণ অতঃপর সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম অতপর হলেন তাদের পরের যুগের কিন্তু পার্থক্য আছে শিয়াদের প্রসঙ্গে যখন আমি আলোচনা করি মুহররমে তখন এই দিকে একটি দৃষ্টি আকর্ষণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আমি দ্রুত গতিতে অনুবাদ করে যাচ্ছি খুব সংক্ষিপ্ত অনুবাদ অবনুবাদ সাহাবী এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং তাবেঈদের মধ্যে যারা তাদেরকে ইহসানের সাথে আনুগত্য করেছে নিজেরা পেঁচাপেচি করেনি নিজেরা অত দার্শনিক করতে যায়নি নিজেরা ফিলোসফি আওড়াতে যায়নি অতিরিক্ত বাজে প্রশ্ন উত্থাপন করেনি ওয়াত্তাবাউহুম বিইহসান আল্লাহকে আনুগত আল্লাহকে মেনে চলা রাসুলকে মেনে চলা সাহাবিদেরকে মেনে চলা তাবিংরা সাহাবিগণকে মেনে চলেছেন এটা কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট আপনি খুব দ্রুত গতিতে প্রশ্ন একটা উত্থাপন করবেন বিব্রতকর কথাবার্তা বলবেন আপনি আপনার নিজেকে না প্রশ্ন করুন কোরআন ঠিক মতো পড়ুন হাদিস ঠিক মতো পড়ুন দেখবেন যে আপনি কিভাবে চেঞ্জ একটা একটা বিষয়বস্তুর সাথে একটা নীতির সাথে একটা আদর্শের সাথে আপনি কিভাবে আটকা পড়েছেন আটকা পড়া মানে একটা একটা গণ্ডির মধ্যে আপনি আবদ্ধ আছেন বেড়ে যাওয়ার উপায় আপনার নেই বেড়ে গেলেই তো আমরা ধরে ফেলবো আমি না ধরে আমার বড়রা ধরে ফেলবে না হলে তার চেয়ে বড়রা আপনাদেরকে ধরে ফেলবে ভাই তুমি এখানে সীমা লঙ্ঘন করছো এটা পদ্ধতি নয় আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন আল্লাহকে মানো রাসুলকে মানো উলিল আমলকে মানো সাহাবেদেরকে মানো সাহাবেদেরকে যারা মেনেছেন তারা হলে তাবেইন আবার তাবেইদেরকে একেবারে মুখস্থ মানা যাবে না তাবেইদের মধ্যে যারা সাহাবেদেরকে যথাযথভাবে অনুসরণ করেছেন তাদেরকে এখানে আসলে আবার একটা শর্ত আছে আল্লাযিনা তাবাউহুম বিইহসান আর আপনি এতদিনে প্রশ্ন তুলছেন যে কবরের আযাব তো কোরআনে পাওয়া যাচ্ছে না আমার প্রশ্ন কোরআনে পাওয়া গেল না এখন কি করবেন আপনি সহিহ বুখারীতে পাওয়া গেছে সহিহ মুসলিমে পাওয়া গেছে সুনানে আবু দাউদে পাওয়া গেছে তিরমিজিতে পাওয়া গেছে ইবনে মাজায় পাওয়া গেছে নাসাইতে পাওয়া গেছে মুসনাদ আহমদে পাওয়া গেছে বোখারি এবং মুসলিমে যদি হয় সনদ সহিনে এত প্রশ্নের উত্থাপনই করা যাবে না ঠিক মতে শুনে রাখুন ভারতের সবচেয়ে সর্বমহলে গ্রহণযোগ্য যিনি শ্রেষ্ঠতম আলেম হিসাবে পরিগণিত তিনি হলেন শাহ উল্লাহ মুহাদ্দিস দেহলবি তিনি তার হুজাতুল্লাহ বালেগার প্রথম খণ্ডের শেষের দিকে একটা অধ্যায় দিয়েছেন তার নাম হল বাবুল ফারকে বাইনা আহলেল হাদিস ও আহলের রায় আহলুর রায় এবং আহলুল হাদিসদের মধ্যে পার্থক্য কি বিস্তারিত বিবরণ দিয়েছেন আরেকটা অধ্যায় সংযোগ করেছেন সেখানে সেটা হলো তাবাকাত কুতুবেল হাদিস classification the categories of book of হাদিস হাদিসের বইগুলার কোন কিতাবের কোন অবস্থান সেটা নিয়ে তিনি বিস্তারিত খুব সুন্দর আলোচনা করেছেন সারা পৃথিবী তার এই ব্যাখ্যাটাকে মেনে নিয়েছেন তিনি যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভাগ করেছেন মোয়াত্তা মালিকের অবস্থা কি হবে আমালি এবং কেতাবুল আসার ইমা আবু ইউসুফ মোহাম্মদের সেটার কি হবে বোখারির স্থান কোথায় মুসলিমের স্থান কোথায় আবু দাউদ নাসাইয়ের অবস্থান কি হবে এবনে মাজার অবস্থান কি হবে সোনান ইবনে খোজামার অবস্থান কি হবে তাহাবির অবস্থান কি হবে মানগুলা তিনি বর্ণনা করেছেন এবং যদিও মুয়াত্তাকে তিনি অনেক বড় ভাবে প্রাধান্য দিয়েছেন আমি সে আলোচনা করছি না সেখানে তিনি একটা কথা বলে দিয়েছেন ওয়া আম্মা সাহিহান ফাকাদ ইত্তাফাকা আল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফীহিমা মিন আল মারফু' আল মুত্তাসিল সাহিহুন বিল কাত' وأنهما متواتران إلى مصنفيهما وأنه من يهون أمرهما فهو مبتدع متبع غير سبيل المؤمنين وأنه من يهون أمرهما فهو আমি যে বলছি মুসলিমদের গৃহীত নীতির বাইরে চলে যাওয়া কিভাবে হয় তিনি বলছেন আম্মা সাহিহান সাহি বুখারি ও মুসলিম এই দুটির অবস্থান হল সারা পৃথিবীর সকল মুহাদ্দিস সে হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বলি হোক আহলু হাদিস হোক বা যেই হোক না কেন আহলু সুন্নাহ জামাতের সকল মুহাদ্দিসিনগণ এক বাক্যে মেনে নিয়েছেন ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসানা আন্না জামিআ মা ফিহিমা এই দুই কিতার মধ্যে যত কিছু আছে মিনাল মারফু আল মুত্তাসিল সেটা যদি ইমাম বুখারী থেকে নিয়ে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত একেবারে কাটছাড়া মানে কাটা ছাড়া যে ওয়েল চেঞ্জ হয় সংযুক্ত সনদে হয় তাহলে সেটা মারফুন বিল কাত'আ সেটা হলো অকাট্যভাবে সত্য অকাট্যভাবে নির্ভুল কতগুলো বিষয় আছে সেটা হলো জন্নি আটটা হলো কতই জন্নি জ্ঞান অর্জনের কিছু পথ আছে একটু জটিল হয়ে যেতে পারে আপনাদের সামনে এক বক্তব্যটা আমি শেষ করতে পারবো না একটু ভূমিকা দিয়ে আমার শেষ করতে হবে একটা হলো সাহিহুন বেল কত অ্যাবসলিউট ট্রুথ আরেকটা হলো কনসেপচুয়াল ট্রুথ কনসেপচুয়াল ট্রুথ বলতে বলা হয় যে আমার ধারণা অনুযায়ী সত্য আমার মনে হচ্ছে এটা সত্য আমার চিন্তা চেতনাটা ইনটুইশনটা একটু এইদিকে যাচ্ছে হ্যাঁ এটাই প্রিফার্ড এটাই প্রিফারেন্স পাওয়ার যোগ্য এটা হলো কনসেপচুয়াল ট্রুথ মানে আমার ধারণা যে কনসেপ্ট এটা আমার আসলে অ্যাবসলিউট ট্রুথ যে সত্যের মধ্যে কলম ধরা যাবে না যে সত্য নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না যেটা নির্ভুল সত্য একেবারে সত্যের মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ মানতার কোনো অবকাশ নেই সেটা একেবারে অ্যাবসলিউট ট্রুথ কিংবা অকাট্য নির্ভুল সত্য আরবিতে বলা হয় সাহিহুন বিল ইমাম উজমুক ওলিউল্লাহ মুহাদ্দিস দেহি বলেছেন সহিহ আল বুখারী আর মুসলিমের মধ্যে যা মরফু সনদে বর্ণিত আছে তাহলে অ্যাবসলিউট ট্রুথ এটা কনসেপচুয়াল ট্রুথ নয় ধারণাগত সত্য নয় এটা অকাট্য নির্ভুল সত্য এই ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন উত্থাপন করে কখনো কোনোভাবে যদি আর কোন হাদিসকে খাটো করার চেষ্টা কেউ করে সাথে সাথে মনে করে নেবে ফাওয়া মুক্তাদে ও একটা বেদাতি আর সে মুসলিম উম্মতের যে তরিকা এবং পদ্ধতি তার বাহিরের পদ্ধতি অবলম্বন করেছেন সেদিন শুনলাম এক জায়গায় যে বুখারী এবং মুসলিমে কোরআন সে বোঝার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কবরের আজাব মানে না ওই গ্রুপের একজন বলছে যে এই বুখারি এবং মুসলিম কোরআন মানার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কত বড় বেউকুব কত বড় আহাম্য চিন্তা করতে পারেন কেউ যদি বলে বাবা আর মাই সন্তান জন্ম দেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওই গাধাকে আপনি কি বলবেন কেউ যদি বলে বাবা এবং মাই সন্তান লালন পালনের পথে সবচেয়ে বড় বাধা ওই আহম্মদ ওই পাপি পাতকিকে আপনি কি বলবেন সহি বুখারি মুসলিম লেখা কোরআন বোঝার পথে বড় বাধা উনি কত বড় কোরআনের আলেম কোরআন বলতে তুমি কি বুঝেছ কোরআন তোমার উপরে অবতীর্ণ হয়েছে না তোমার বাপের উপরে অবতীর্ণ হয়েছে কোরআন তো অবতীর্ণ হয়েছে আল্লাহর নবীর উপরে আল্লাহর নবীর কথাই তো হাদিস আল্লাহর নবীর সাথে আল্লাহর কোনো দ্বন্দ্ব আছে নাকি যে তার কথা ভুল হবে কোরআনের ব্যাপারে আর তার বক্তব্য কোরআনের বিরুদ্ধে যাবে আর তার বক্তব্যই তো সংকলিত হয়েছে সহি বুখারি এবং মুসলিমের সবচেয়ে সত্য এবং শুদ্ধ সনদে আল্লাহ নবীর কথা কোরআন বোঝার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এটাকে পাগল না মাথা খারাপ না মানুষ না পায়জামা সম্মানিত উপস্থিতি এদের আসরেও মানুষ যে বসে এনাদের আসরেও মানুষ বসে আর যে মানুষটা বসে তারও মাথায় ঘিলু আছে মানুষ নামক পদবাচ্য তার জন্য প্রযোজ্য তুমি বিজ্ঞান শিখবে বিজ্ঞানের ওস্তাদের কাছে যাও ডাক্তার যদি ডাক্তারি শিখতে গেলে তুমি ডাক্তার যে ডাক্তার যে ভালো জানে সেখানে যাও তুমি আইন বিচার শিখতে হলে তুমি সেইখানে যাও তুমি কোথাকার কোন আবর্জনা গিয়ে কোথায় যায় বসেছে কোরআনের বিরুদ্ধে প্রশ্ন তোলে হাদিসের বিরুদ্ধে প্রশ্ন তোলে সহি বুখারির বিরুদ্ধে প্রশ্ন তোলে সহি মুসলিমের বিরুদ্ধে প্রশ্ন তোলে আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে প্রশ্ন তোলে সে ইসলামী চিন্তাবিদ তিনি ইসলামের জ্ঞান দিচ্ছেন তোমাকে হ্যাঁ আপনার জন্য বলা তো অবশ্যই আছে আপনি আহলুসুন আল জামাতের আকিদার উপর থেকে আপনি হাজার ওয়াজ করুন আমার কোন নিষেধাজ্ঞা নেই আমি কিছুই বলবো না আমি বলার কে আপনি কোরআনের যা সত্য শুদ্ধ সুন্দর জানেন আপনি বলেন সালাতের উপর বলেন সিয়ামের উপর বলেন কবরের আজাবের কথা বলেন আখেরাতের কথা বলেন মানুষকে আহ্বান করেন ডাকেন যা জানেন আপনি অতটুকুই বলেন বাল্যেগো আন্নি ওয়ালাও আয়া একটি মাত্র আয়াত হলেও তোমরা সেটা প্রচার করে দাও এ অধিকার তো আপনার রয়েছে কিন্তু ইসলামের ওয়েল সেটেলড সুনির্ধারিত বিষয় যেটা একেবারে প্রাথমিক যুগে একেবারে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে আকিদার অংশ সেটার বিরুদ্ধে কথা বলে আপনি দশ কায়েম করবেন আর আপনার মতো নির্ভর পাপি পাতকের মধ্যে পাতকের আসরে কোন মুসলমান যেয়ে বসবে আমি অবাক হয়ে যাই মোহাম্মদ বিন সিরিন আবু আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের দুইজনের কথা আছে যে ইন্না হাযাল ইলমা দ্বীন এই যে কোরআন হাদিসের বিদ্যা এটা হলো দিন স্বয়ং দিন বিদ্যাটাই দিন দিনেরই অংশ এটা তোমরা এই জ্ঞান শেখার আগে দেখে নেবে আম্মান তাখুদুনা দীনাকুম এই দিন তোমরা কার কাছ থেকে গ্রহণ করছো দিন কার কাছ থেকে গ্রহণ করছো সনদ সহকারে কথা বলো লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ সনদ যদি না থাকে তাহলে মানুষ যার যা খুশি শরীয়তের নামে তাই বলবে সনদ কি কোরআনের সনদ কি সম্মানিত উপস্থিতি কোরআনের সনদ কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে জিব্রাইল নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছেন তিনি তেলাওয়াত করেছেন সাহাবিগণ শুনেছেন মুখস্থ রেখেছেন কেউ কেউ লিখিত রেখেছেন বিভিন্ন জায়গায় কেউ কাগজের মতো কিছুর মধ্যে কেউ চামড়ার মধ্যে কেউ হাড্ডির মধ্যে কেউ খেজুরের ডাটির মধ্যে কেউ ন্যাকড়ার মধ্যে নানান জায়গায় লিখিত ছোট ছোট করে লিখিত লিখিত রেখেছেন তারপরে সেটা সংকলিত হয়েছে জনাবেরা প্রশ্ন তুলেছেন হাদিস তো সংকলিত হয়েছে তৃতীয় শতকে আমি বলবো যে তৃতীয় শতকে না এই শতকেও যদি সংকলিত হতো তাতেও কোনো সমস্যা ছিল না কেন আল্লাহ পাক এই কোরআন এবং হাদিসকে লেখার জন্য মুখাপেক্ষী করে রাখেননি আপনাকে খুব ভালো করে বুঝতে হবে লেখাটা চলেছে ব্রেনের পিছনে ব্রেন লেখার পিছনে চলেনি আল্লাহ নবীর কাছে লিখিত কিতাব নাজেল হয়নি আল্লাহ নবীর কাছে কি কিতাব নাজেল হয়েছে আসমান থেকে নাজল হয়েছে লিখিত কিতাব নাজল হয়নি এটা আপনি প্রথম মনে রাখুন যারা হাদিস নিয়ে প্রশ্ন তুলুন তুলছেন যে লিখিত হয়েছে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে নানান কিছু তুলছেন কোরআন কবে লিপিবদ্ধ হয়েছে লৌহে মাহফুজে লিখিত আছে সেখান থেকে ফেরেস্তা নাজিল হয়েছে আল্লাহ নবীর কাছে পেশ করা হয়েছে আল্লাহ নবীকে বলা হয়েছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانا হ্যাঁ নবী কোরআন অবতীর্ণ করছে তুমি ঘন ঘন জিব্বা লড়ায় না স্বাভাবিক থাকো لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا তুমি তাড়াহুড়া করো না আমি তোমার সিনার মধ্যে বুকের মধ্যে তোমার মনে ব্রেনে সেটাকে আমি একেবারে স্থাপিত করে দেব তোমার তাড়াহুড়া করার প্রয়োজন নাই ফায়দা করানাহু ফাত্তাবে কুরআনা আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যখন সেটা তেলাওয়াত করা হবে আমরা যখন তেলাওয়াত করব তখন তুমি শুধু তেলাওয়াতটাকে অনুকরণ করে যাও অনুসরণ করে যাও ফাত্তাবে কুরআনা তোম্মা ইন্না আলাইনা বায়ানা সেটা তুমি কিভাবে বয়ান করবে সেই দায় দায়িত্ব আমি আল্লাহ তুমি চিন্তা করো না অত দুশ্চিন্তায় তো আপনাকে ফেলেন নাই আল্লাহ পাক কুরআন নিয়ে ইন্না নাহনু নাযযালনা যিকর আমরা এই জেকের অবতীর্ণ করেছি জেকেরের বহু অর্থ আছে জেকের মানে দোয়া জেকের মানে কোরআন জেকের মানে হল সালাদ যেটা আদায় করে সেটা একটু পরে আমি বলছি ইত্যাদিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ রয়েছে এখানে জেকের অর্থ হলো কোরআন যখন অবতীর্ণ করি কোরআনের বিবরণ দেওয়া কোরআন পাঠ করে শোনানো কোরআনের ব্যাখ্যা যে বিষয়টা হে নবী দায় দায়িত্ব আমার তুমি তাড়াহুড়া করো না অবকাশ নেই أقول قولي واستغفر الله لكم সংরক্ষণের দায় দায়িত্ব আল্লাহর কিয়ামত পর্যন্ত যে গ্রন্থটি আল্লাহ পাক স্বয়ং কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন বলে নিজেই বলে দিয়েছেন সেখানে আপনার প্রশ্ন উত্থাপিত হচ্ছে কেন কিভাবে তিনি সংরক্ষণ করবেন কাদেরকে দিয়ে সংরক্ষণ করবেন আল্লাহ নবীকে দিয়ে সংরক্ষণ করবেন আল্লাহ নবীর সাহাবিকেদেরকে দিয়ে তিনি সংরক্ষণ করবেন তামিদেরকে দিয়ে তিনি সংরক্ষণ করবেন তিনি অবতীর্ণ করেছেন তিনি সংরক্ষণ করবেন রায়দেই তো তার আমি আগেই বলেছি এটা আমার বানানো কথা না একটু স্টাডি করতে দিয়ে বুঝতে পারলাম আমার একটা ভুল ধারণা ছিল আপনাদের মতোই যে লেখার পিছনে বোধহয় ব্রেন চলেছে না ব্রেনের পিছনে লেখা চলেছে কেউ ভুল লিখলে ব্রেনকে বলে দিয়েছে লেখাটা তোমার ভুল হয়েছে বহু জায়গায় এরকম দেখা গেছে ইমাম বুখারি ক্লাসে উপস্থিত সম্ভবত দাখিলের ক্লাসে যতটুকু মনে পড়ছে দাখিলে হাদিস পড়ে যাচ্ছে তার ওস্তাদ পড়ে যাচ্ছেন ইমাম বুখারি বলছেন ওস্তাদজি আপনি একটু ঘরে যদি কেতাবটা থেকে থাকে আরেকটা কেতাব একটু দেখে আসেন তো ঠিক আছে কিনা সামনে যে নোট পড়ছিলেন রাগে একটু অস্থির হয়ে গেলেন কি বলছো তুমি বললাম যে আমার যেন কেমন মনে হচ্ছে সাগরে ছোট্ট বাচ্চা বলছে আপনি একটু রাগান্বিত হয়ে তিনি একটু ভিতরে গেলেন ভিতরে গিয়ে অরিজিনাল নুসখা যেটা কপি এনে বললেন হ্যাঁ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসাহুল বুখারী তুমি ঠিকই বলেছ আমার এই নোটের মধ্যে ভুল আছে তোমার ব্রেন ভুল করে নেই কুফা কিংবা বাগদাদ এসেছেন ইমাম বুখারি রাহিমহল্লা একশোটা সনদ উল্টিয়ে রেখেছে তারা মোহাম্মদের জায়গায় আবদুল্লাহ আবদুল্লাহর জায়গায় অমক তমক নানান কিছু করে সনদ সব এলোমেলো করে তারপরে পেশ করেছে একবার বিশাল মহাদ্দেশের জামা ইমাম বুখারি এসেছে আর কোনো কথা আছে এ তো সাধারণ শ্রোতা না মুসলিমদিনকে হাজার বার পড়াতে পারবে এরকম বড় বড় হাফেজ হাদিস মুহাদ্দিসিন মুফাসসিরিনরা সব জড়ো হয়েছেন তার মধ্যে আগে 100টা সনদ সনদের নামগুলো উল্টাপাল্টা করে রেডি করে রেখেছে পড়ে যাচ্ছে ইমাম বুখারীর সামনে এই হাদিসের ব্যাপারে আপনার মত কি যে হাদিস আমি জানি না আরেক হাদিস পাঠ করছে ইমাম বুখারী এই হাদিস আমি জানি না আরেকটা পাঠ করছে এটা জানি না সাধারণ পাবলিক যারা দূরে আছে তারা বলছে এটা বলে ইমাম বুখারী এত বলে জানে একটা হাদিসও জানে না তো জানে কি একশোটা পড়া শেষ হয়ে গেল ইমাম বুখারি তখন বললো শোনো কি করেছো তোমরা সনদের ওই জায়গায় নাম ঘুরাইছ ওই জায়গায় মোহাম্মদের জায়গায় আবদুল্লাহ হবে আবদুল্লাহ জায়গায় ইসমাইল হবে ইসমাইলের জায়গায় ইউসুফ হবে এইভাবে তিনি একটা একটা কারেক্ট করে দেওয়া শুরু করে দিলেন যে তোমরা যদি ইচ্ছা করে করে থাকো সেটা অন্য বিষয় তাহলে জানোই যদি অনিচ্ছাপূর্বক হয়ে থাকে তাহলে আমার কাছে শুনে শুনে সনদগুলো ঠিক করে নাও একশোটা সনদ এক মুখস্তে এক দাঁড়ানোতে কারেক্ট করে দেওয়ার পরে সবাই স্বীকার করে নিলেন পৃথিবীতে শ্রেষ্ঠতম মহাদেশ আপনি দ্য ব্রেন আল্লাহ যে ব্রেন দিয়েছেন সংরক্ষণ করার জন্যই আপনার দুশ্চিন্তা কোন জায়গায় ইমাম আহমদ হাম্বল আল্লাহ পাক পাঠিয়েছেন হাদিস সংরক্ষণের জন্য দশ লক্ষ হাদিসের হাফেজ আপনি দুশ্চিন্তা করেন মানে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে দুশ্চিন্তা করার আপনার ব্রেন নাই আমার নাই সেটা অন্য বিষয় ডক্টর জাকির নায়ক আল্লাহ ব্রেন দিয়েছেন আমি হিংসা করলে চলবে আমি যতই ডক্টর হই না কেন নাইনটি আপ মার্ক পেয়েছি সৌদি আরবে বরাবরই আলিগড়েও যতটা পার্সি করেছি দেশেও ভালো রেজাল্ট ছিল খারাপ রেজাল্ট ছিল না তাও না বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে তাও ইসলামিক স্টাডিসেই এখন আমি বললে হবে হ্যাঁ আমি বলবো ডক্টর জাকির নায়ক আনেন তেলাওয়াত নেওয়ার সমস্যা অবশ্যই আছে অবশ্যই তার উচ্চারণের সমস্যা আছে অবশ্যই তিনি আরবি পড়েন নাই ঠিকমতো গভীরভাবে তলা নিতে গেলে সমস্যায় তিনি পড়বেন অবশ্যই তিনি মুফতি নন মুফতি হওয়ার যোগ্যতার জন্য যে শর্ত মতো লাগে সেগুলা তার নাই কিন্তু যেভাবে কোরআনের রেফারেন্সদের সাথে সাথে কথা বলেন যেভাবে ডাইরেক্ট হাদিসের রেফারেন্সে কথা বলেন যেভাবে সাথে সাথে তিনি একটা বিষয় উপস্থাপন করতে পারেন যেভাবে গীতা বেদ বাইবেলের কোথায় কে আছে সাথে সাথে উপস্থাপন তিনি করতে পারেন যেভাবে তিনি কোন বৈজ্ঞানিক কবে কোন বিষয়ের কোনটা বলেছেন সেটা যেভাবে মুহূর্তের মধ্যে বলতে পারেন আমার পক্ষে সম্ভব অবশ্যই না এটা ব্রেন স্বীকার করতে হবে আপনি নির্বোধ মৌলবী ভাগ করে স্বীকার করেন অস্বীকার করতে আপনার সমস্যা কোন জায়গায় ওটা বাস্তব সত্য যতটুকু সমালোচনা সমালোচনা করেন যদি সেটা সমালোচনা যোগ্য হয় একটু ভয় নেই কোনো আপত্তি নেই সমালোচনা ভয় পাবে কেন একজন সত্যপন্থী মানুষ সমালোচনায় ভয় পায় না যদি সেটা গঠনমূলক হয় করেন সম্মানিত উপস্থিতি ইমাম আহমেদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি ইমাম বুখারির সাথে মর্তবায় অনেক বড় ইমাম বুখারি তার চেয়ে অনেক অনেক ছোট এটা আবার আপনাদের মনে রাখতে হবে এলেমে আমলে মুখস্থ শক্তিতে দিনদারিতে আমানতদারিতে পরীক্ষায় বিপদে আপদে ধৈর্যে ইমাম আহমদুল হাম্বলের তুলনায় খুব কমে সাহাবাদের সাথে তুলনা করা যাবে না এটা শাহুল্লাহ মুহাদ্দিসে বলছেন যে চার ইমাম বলো যাই বললো ইমাম আহমদ রহমুল সবার শ্রেষ্ঠ আমার কাছে ওটাই মনে হচ্ছে ইমাম বুখারীর মর্তব্য এই জায়গায় তিনি শার্প মেরিটোরিয়াস সূক্ষ্ম প্রেম তার সহি জয়েব তিনি পার্থক্য করেছেন জয়ীব জালগুলোকে বাদ দিয়ে তিনি উম্মতের সামনে শ্রেষ্ঠতম সহির একটা কিতাব উপস্থাপন করেছেন এর এই নয় যে ইমাম বুখারি ইমাম আহমদ হাম্বলের ধারে কাছের মানুষ এটা আপনার মনে রাখতে হবে একটা পয়েন্ট দিয়ে গেলাম আপনার সামনে ইমাম আহমদ হাম্বল অনেক উপরের অনেক উপরের অনেক উপরের তাবেদের যুক্তিকে আমি তাবেদের থেকেই ধরবো এই পর্যন্ত পৃথিবীতে ইমাম আহমদ হাম্বলের মাপে কেউ এসেছে বলে আমার জানা নাই আব্দুল্লাহ ইবনে মুবারক কাছাকাছি যেতে পারেন হয়তো বা দশ লক্ষ হাদিসের হাফেজ একটা হাদিসের মধ্যে চার পাঁচজনকে লোক থাকে ইমাম আহমদ হাম্বল তিনি যদি আব্দুর রহমান বিন মাহাদি থেকে বয়ান করে থাকেন তিনি যদি সুফিয়ান সৌরি থেকে সুফিয়ান সৌরি থেকে যদি জহরি থেকে জহরি যদি সালেম থেকে সালেম এমন ওমর থেকে এবং এমন আল্লাহ নবী থেকে পাঁচজন ছয়জন করে লোক সনদের মধ্যে রয়েছে ইমাম হাম্বল থেকে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম পর্যন্ত এবং এক একটা হাদিসের মধ্যে আবার দশ পনেরো বিশটা করে শব্দ তো আছেই তাহলে কত কোটি হলো পৃথিবীর আর গবেষণা করে দেখেছেন পৃথিবীর সর্বোচ্চ ব্রেনে এবং মেরিটোরিয়াস মানুষটা সর্বোচ্চ তিন লক্ষ শব্দ ধারণ করতে পারে দশ লক্ষ হাদিস তার মধ্যে পাঁচজন করে করে মানুষই আছে তারপরে যদি পাঁচ সাতটা করে শব্দ হাদিসের শব্দ ধরি দশটা করে দলাম করে দশ লক্ষকে দশ দিয়ে পূরণ করলে কত হয় অ্যাট এ টাইম ইমাম আহমদ হাম্বলের মাথায় ছিল তুলনা করা যাবে না তুলনা করা কঠিন আছে সেই ইমাম আহমদ হাম্বলকে কেন পাঠালেন আল্লাহ হাদিস সংরক্ষণ করার জন্য সাহাবিদেরকে কেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ পাক সাহাবাদেরকে গ্রহণই করেছেন লে হিফজ দীনিহি লি ইকামত দীনিহি দ্বীনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আল্লাহ পাক সাহাবিগণের মাধ্যমে তাহাবিগণের মাধ্যমে দিন সংরক্ষণ করেছেন আপনি এখন প্রশ্ন তুলছেন কি কারণে আপনাকে দিয়ে তো না আপনি অনুসরণ করবেন আপনি অনুকরণ করবেন আপনি মেনে চলবেন সেখানেই তো আপনার কল্যাণ আপনি নতুন করে উম্মতকে কি দিতে পারবেন হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন নির্বোধ বেহুদা লোকের কিছু সাগরিদ বানাতে পারবেন কিন্তু বাস্তবে তো কিছুই করতে পারবেন না ইমাম আহমদুল হাম্বলের যুগে প্রশ্ন উঠল কোরআন সৃষ্ট না চিরন্তন সৃষ্ট এবং চিরন্তন এর আগে বোঝানোর চেষ্টা করেছি জটিল বিষয় কোরআন আল্লাহর রচনা না আল্লাহর কালাম কোরআন আল্লাহর রচনা নয় আমি এর আগেও বলেছি খেয়াল করে দিয়ে যাচ্ছি কোরআনের যে বাণী সেটা হল আল্লাহর কালাম আল্লাহ যেরকম চিরন্তন অক্ষয় অমর আল্লাহর কালাম তেমন চিরন্তন অক্ষর এবং অমর যেহেতু সেটা আল্লাহর কালাম কিন্তু কাগজগুলা হলো মিল ফ্যাক্টরির অক্ষরগুলা হলো ছাপাখানার আর যে আওয়াজ আমি তেলাওয়াত করছি তেলাওয়াতের আওয়াজ তো হলো আমার কিন্তু কালাম টাকার বোধ হয় মাথার মধ্যে কিছুটা ঢুকেছে এইটুকু মনে রাখবেন কালামটা আল্লাহর আল কালাম কালাম বারি ওয়াস সাউতুল কারি কালাম হলো আল্লাহর কালাম পাঠ করছি আমি তেলাওয়াতের আওয়াজটা আমার কিন্তু কালামটা আল্লাহর ওটা চিরন্তন আল্লাহ যেমন চিরন্তন তার কালামও চিরন্তন এটা আপনার মনে রাখতে হবে কিছু ত্রুটি থেকে এই যাবে বোঝার মধ্যে এই কথা বলার সাথে সাথে খেপে গেল সমকালীন বাদশাহ গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত অধিকাংশ আলেমের এই পেঁচাপেচি শুরু করে দিলেন কেউ না বুঝে কেউ মায়ের ভয়ে ইমাম হাম্বল সহ আরেকজন আলেম ছাড়া আর কাউকে পাওয়া গেল না এই পথে তাকে বন্দী করা হলো জেলখানায় মারপিট তো যথেষ্টই করা হলো তিন সরকারের আমল পর্যন্ত শুধুমাত্র একটা কথায় নেই নির্যাতিত হলেন লকডাউন অটল দৃঢ় যা বলেছি বলেছি সত্যই বলেছি পৃথিবী উল্টে যেতে পারে আমার এই কথা উল্টে যায় না কিচ্ছু মনেই করেন না তিনি তৃতীয় সরকারের আমলে মতাসম বিল্লাহ থেকে নিয়ে শুরু করে তার ছেলে তার নাতি পর্যন্ত চলে গেল তার মায়ের অনুরোধে জেলখানা থেকে তাকে মুক্ত করে দিলেন মুক্ত করে দেওয়ার পরে চিন্তা করলেন বাবায় অত্যাচার করেছে দাদাই অত্যাচার করেছে আমি কিছু টাকা পয়সা দেয় লোকটাকে একটু সহযোগিতা করি এক বস্তা স্বর্ণ মুদ্রা বাসায় পাঠিয়ে দিলেন শাসন মানে স্বর্ণ মুদ্রাগুলো ফেরত দিয়ে তিনি বললেন তোমরা কি আমাকে ঘুষ দিতে চাচ্ছ নাকি আমাকে আবার জেলে নাও আমার কোন আপত্তি নেই কিন্তু তোমাদের উপ উপঢৌকন আমি গ্রহণ করতে পারবো না আহমদ রহমান ছেলে জাস্টিস হয়েছিলেন সালে যেদিন থেকে জাস্টিস হয়েছেন তারা এক পয়সা উপার্জন তিনি গ্রহণ করেন নাই কি জানি কোনো ভুল বিচার তুমি করেছ কিনা রাষ্ট্রীয় সরকারগুলা রয়েছে অন্যরকম তাদের আকিদায় ভেদাল দেখা দিয়েছে যদি তাদের আনুগত্য করতে কোনো ভুল বিচার করে দুই পয়সা তুমি রুজু করে থাকো আমি ওটা খাবো না এবং আহমদ হাম্বল তার ছেলে রুজি খান নাই আর আপনারা মহাপণ্ডিত হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতি কোরআন সংরক্ষণ হাদিস সংরক্ষণ কোরআন সংরক্ষণ আল্লাহই করবেন কোরআন সংরক্ষণ করতে গেলে সাথে সাথে হাদিস লাগবে হাদিস যে মানে না সে কোরআন মানে না যে রাসুল মানে না সে আল্লাহকে মানে না যে সাহাবি মানে না সে রাসুল মানে না যে তাবি মানে না সে সাহাবি মানে না সোজা কথা সোজা কথা পরিষ্কার কথা আপনি কি দিয়ে মানবেন এই যে কোরআনে কারিম তেলাওয়াত করছেন আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহ নবী বলেছেন আলিফ লাম মিম মান করা হরফা যে ব্যক্তি একটা অক্ষর পাঠ করল কোরআনের তার জন্য দশটা নেকি হয়ে গেল আমি বলছি না যে আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ লাম মিম পাঠ করলেন তিরিশটা নিকে হয়ে গেল কিন্তু পাঠ কেমন করে করবেন আলিফ লাম মিম হয়ে গেল আল্লাহ নবী তেলাওয়াত করেছেন যেভাবে সেভাবে আলিফ লাম মিম মদ্দ লাজম কালমি মুসাক্কাল ছয় হরকত পর্যন্ত লম্বা মিম যেটা ওটা দুই হরকত পর্যন্ত লম্বা লাম মিম মধ্যে লাজম হারফি মুখাফফ ছয় হরকত আঙ্গল তুলবেন হবেন তেলাওয়াত কে করেছেন আল্লাহ নবী শুনেছেন কি ও কোরআনি তুমি শুনেছ ক্রাত আল্লাহ নবীর মুখ থেকে না তোমার বাপে শুনেছে শুনেছে তো সাহাবিগণ সাহাবিদের কাছ থেকে কে শুনেছে আমি মুসলিউদ্দিন শুনেছি না আমার বাপে শুনেছে শুনেছেন সাহাবিগণ সাহাবিগণের তেলাওয়াত শুনেছেন তাবিগণ সেই তেলাওয়াত এখন পর্যন্ত আজকের এই মসজিদের এই মসজিদের যে কারি সাহেব তেলাওয়াত করবেন এই তেলাওয়াত কার তেলাওয়াত আল্লাহ নবীর তেলাওয়াত চোদ্দশো বছর অতিক্রান্ত হয়ে এই পর্যন্ত পৌঁছেছে তুমিও বানাও নাই আমিও বানাই নাই আমার উপর অবতীর্ণ হয় নাই তোমার উপর নয় নির্বোধ কোথাকার তুমি বলো যে হাদিস মানবে না তেলাওয়াতের এই বর্ণনাই তো হাদিস তেলাওয়াতের বর্ণনাটাও হাদিস কিভাবে উচ্চারিত হবে তেলাওয়াত কিভাবে হবে এই বর্ণনা বিবরণ সৈয়দ বুখারীতে ইমাম বুখারীতে রয়েছে আর বর্ণনা তাজবিদের বিবরণ যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমাদের পর্যন্ত পৌঁছেছে সনদ এবং কোরআনের সংকলন ওবাই ইবনে কাব তারপরে যায়েদ বিন সাবেদ তাআলা আনহুমাকে দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনকে সংকলনিত করার জন্য কিন্তু মুখস্থ ছিল মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে এত স্মরণ শক্তি দিয়েছিলেন এত ব্রেন দিয়েছিলেন যে লিখিত না হলেও কিছু যাইতো না কিছু আসতো না আপনি প্রশ্ন তুলছেন যে সংকলনের প্রশ্ন তুলছেন সংকলন কোথা থেকে লিখিত থেকে লিখিত সংকলিত নয় মুখস্থ থেকে লিখিত সংকলিত হয়েছে আপনার একটা ভুল ধারণা রয়েছে ভুল ধারণাগুলো আপনারা সংশোধন করুন এখানেই প্রশ্ন তুলেছেন আমি বিনয়ের সাথে বলছি কবরের আজাম নিয়ে কথা বলছিলাম হাদিসগুলো কিছু বলেছি আজকে আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না তারপরে দুই একটা বলি আপনাদের কাছে সহিহুল বুখারি হাদিস বারা ইবনে আজেব রাজি আল্লাহ আনহুতে বর্ণিত আল্লাহ নবী আল্লাহ ওয়াহদ আল্লাহ নবী বলেছেন যে শোনো আউযু আমানু বিল কৌলিস في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء سورة إبراهيم الآيات আল্লাহ নবী কি ব্যাখ্যা করছেন ইউসাব্বিতু আল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন ইউসাব্বিতু আল্লাহ পাক দৃঢ় রাখবেন তাদেরকে অটল রাখবেন অ্যানসার দেওয়ার জন্য কবরের মধ্যে যে রিমান্ড হবে প্রশ্ন উত্তর হবে সেই জায়গায় ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু ইমানদেরকে বিল কওলি সাবিত সুদৃঢ় কথার মাধ্যমে আল্লাহ নবী বলছেন যে সুদৃঢ় বলিষ্ঠ স্পষ্ট শুদ্ধ কথার মাধ্যমে আল্লাহ পাক যে কবরের মধ্যে মৌমেন বান্দাকে একেবারে অচল অটল রাখবেন জবাব দেবার তৌফিক দেবেন সেটা তোমরা কি জানো সেটা হলো ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক ওমা দিনুক ওমান হাদার রাজল তোমার দিন কি তোমার মামার রব্বুক তোমার রবকে এবং এই যে লোকটা এই লোকটা বা অর্থাৎ নবী মোহাম্মদ প্রসঙ্গে তোমার কি ধারণা ইত্যাদি ইত্যাদি যখন প্রশ্ন করা হবে তখন বান্দা উত্তর দেবে আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী বলেছেন এই যে বলতে পারাটা এইটাই হলো আল্লাহ পাক তাকে টিকিয়ে রাখবেন কবরের মধ্যে সঠিক উত্তর দিতে আল্লাহ নবী বলেছেন আর আপনি বলেছেন কবরের আজাব নাই দেখি না কবর খুইদা রাইখা খুঁড়ে রেখে লাশ সেখানে রেখে দিলাম কই চাপও দিচ্ছে না সাপও দেখতে পাচ্ছি না নাকের মনকারও দেখছি না হাতুড়িও দেখছি না তাহলে তোমরা কি বলছো আর যে লোকটা বাঘে খেয়ে ফেললো হজম করে পায়খানা করে দিল ওর কবর আজাব কোন জায়গায় যে লোকটাকে সাগরে পরে ডুবে যে লোকটা মারা গেল পানির নিচে পচে গেল কবরও হলো না পানির মধ্যে মাছে খেয়ে ফেললো ওর কবরে আজাব কোন জায়গায় প্রশ্ন ওর পরে প্রশ্ন প্রশ্নের পরে প্রশ্ন তুলে ধরছেন আমি প্রশ্ন আপনার থাকতেই পারে প্রশ্নের জবাবও আছে কিন্তু অর অর্থ এনে কবরে কবরের আজাব হচ্ছে না প্রশ্ন প্রশ্নের জায়গায় আপনার আছে প্রশ্ন তো ওখানেও আছে যখন মরা শুরু হলো তখনই তো আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله যারা বলে এই দুনিয়ার বুকে আমাদের রব হলো আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা নাজিল হয় আল্লাহ তাখাফু মৃত্যুকে তোমরা ভয় করো না সমস্যা নেই আল্লাহ তাখাফু আলা তাহজানু দুশ্চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন এই দুনিয়ার বুকেই তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কই ফেরেশতা দেখতেছেন আপনি হাদিস অস্বীকারী সাহেব আপনি ফেরেশতা দেখেন আপনার দুই কোরআন তো মানবেন কোরআন এই আয়াতের কি করবেন কোরআন তো মানেন এদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে কেরামম বারারা রয়েছে কোরআন দ্বারাই প্রমাণিত দেখান তো আমাকে ফেরেশতা দুইটা কোথায় ফেরেশতা আরে ভাই ইয়াসআলুনাকা আনির রূহ বলে রূহ মিন আমরি রাব্বি তোমাকে রূহ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় বলে রূহ মিন আমরি ওমা উতিতুম মিনাল ইল্লা কালিলা তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা খুবই কম আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন অদৃশ্য বিষয় বেশি ঘাটাঘাটি করতে যায় না রূহ আমার ভিতরে আছে সবাই রূহ মানে সোল মানে আত্মা মানে কিন্তু সেটা কোথায় দেখাও কোরআন মানো দেখাও আমাকে এই মসজিদে এসেই বলছেন যে কোরআনে কি কবরের আজাব আছে নাকি কোরআনে কবরে আজাব নাই ধরে নিলাম নাই আছে বহু জায়গায় তারপরে আপনার কথা আমি যুক্তির কারণে ধরে নিলাম নাই এখন আপনি কি করেন বলেন সোহেল বুখারীর একটা হাদিস আছে আপনি কি করবেন আপনি না মানার সাথে সাথে কাফের সহিহ বুখারির সহি হাদিস একটা নয় দুইটা নয় সহি মুসলিমের সহি হাদিস সহি বুখারি আর সহি মুসলিম হাদিস আছে সহি আর বলার প্রয়োজন নাই যদি কারো একটা পুত্র সন্তান হয় বলার দরকার নাই যে ওনার পুত্র সন্তানটা ছেলে কারো কোনো কন্যা সন্তান হলে আর বলার দরকার নাই ওনার কন্যা সন্তানটা মেয়ে সহি বুখারি এবং মুসলিমে সনদ হাদিস আছে এখন আর বলার দরকার নাই যেটা সহি ওটা এমনিতেই সহি অন্যান্য কেতাবে প্রচুর রয়েছে একটা কোরআনের আয়ত যদি না থাকে আপনি মানবেন কে মানবেন না যদি না মানেন সাথে সাথে আপনি কাফের আপনি মোরতাদ হয়ে গেছেন আপনার ইসলাম নিয়ে কথা বলছেন মানে সম্মানিত উপস্থিতি আমি তখন বললাম আরো বলবো আমি বলছি আপনাদের সাথে আমি টাইম নিয়ে কথা বলবো শীতকাল দৌড়ের উপরে আছি একসময় আপনার সাথে আমি বিস্তারিত কথা বলবো এটা আপনার কোন নতুন বিষয় নয় এই নিয়ে মা ওয়াকিফের মধ্যে বহুত আলোচনা করে রেখেছে আমাদের আহলে সুনাল জামাতের আলেমরা ইমাম ইবনে কাসির লম্বা আলোচনা করে রেখেছেন ইমাম কর্তুবী লম্বা আলোচনা করে রেখেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া লম্বা আলোচনা করে রেখেছেন ইমাম ইবনে কাইম জৌজিয়া লম্বা আলোচনা করে আপনাদের দাঁত সুদা দাঁতের মূলা সুদা ভাঙ্গা চুরা সারখার করে দিয়ে রেখেছেন আজ থেকে ছয় সাতশো আটশো বছর আগে আপনি নতুন করে আমার কোন জ্ঞান দেওয়া হাস করতে হবে না সব সব হয়ে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 সালা সালাতের জন্য ডাক দেওয়া হবে নেতা মানে হলো ডাক দেওয়া আজান দিচ্ছেন কেন মেয়াউমেল জুমাতে জুমার দিন জুমার দিন কখন কোন টাইমে সকালে না বিকালে না দুপুরে বেলা করার আগে না পরে কোরআন কোথাও আছে এখানে একটা যদি শালি জুমানে আপনাকে প্রশ্ন করে কোরআন থেকে জবাব দেন দেন দেখি এটা নুদি আলিস সালাতে মিন ইয়াউমিল জুমাতে জুমার দিন সকালে না বিকালে দুপুরে না দশটা না এগারোটা 4টা না পাঁচটায় কোথায় পাবেন আপনি হাদিসের কাছে আপনাকে যেতেই হবে কোন সময় আপনি নেতা মানে হলো এখানে আজান আল্লাহ একবার আল্লাহ একবার আসাদ আল্লাহ আর জুমার দিনে অক্ত কখন হয় এটা আপনাকে হাদিস থেকেই জেনে নিতে হবে আপনি জুমায় আসছেন কি করে হে কোরআন সাহেব إذا نودي للسلم يوم الجمعة فاسعوا إلى ذكر الله سعى মানে আরবি ভাষায় দৌড়ানো আপনি হেঁটে হেঁটে আসলেন কেন আপনি গাড়িতে আসলেন কেন আপনি রিকশায় আসলেন কেন রিকশায় যদি আসেন গাড়িতে আসেন আর যদি হেঁটে আসেন আপনি এটাও না জায়েজ হবে কোরআন অনুযায়ী কেন কোরআন এসে ফাসাও ইলা যিকরিল্লাহ পায়ে দৌড়ায় দৌড়ে আসবা জিকির মানে কি জিকির সাধারণ অর্থ কথা বলা উল্লেখ করা বাক্য যেটা সেটা হলো জিকির এখানে যে জিকের অর্থ সালাত বা নামাজ এটা আপনি হাদিস ছাড়া কোথায় পাবেন জিকির মানে তো জুম্মার দিনে একটু আগেই বলেছি এখানে জিকির অর্থ হলো সালাত সালাতের জন্য খোদ বাসনার জন্য যখন আসবে এটার অর্থ যে জুমার সালাদ জিকির অর্থ এটা আপনি হাদিস ছাড়া পাবেন কিভাবে এলা জিক্রিল্লাহ ফাসাউ ইলা জিক্রিল্লাহ দারুল বাই আমি এত কথা বলতে চাই না প্রত্যেকটা অক্ষরে আটকে যাবেন এক ইঞ্চি লড়তে পারবেন না কোরআনী সাহেবেরা তারা কুকা কায়মা তোমাকে দণ্ডায়মান অবস্থায় তারা চলে গেছে এই দণ্ডায়মান অবস্থার অর্থ কি খোতবায় আপনি দাঁড়িয়েছিলেন হামিদুল নবী এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী খোতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে ওই মুহূর্তে নতুন মুসলমান তারা বাহির থেকে ব্যবসা বাণিজ্যের লোকজন এসেছে তারা তবলা বাজাচ্ছে মুসল্লিগণ নতুন সালাদ প্রসঙ্গে তেমন ধারণা নেই আল্লাহ নবী দাঁড়িয়ে খোতবা দিচ্ছেন ওরা ব্যবসার জন্য চলে গেছে কোরআনের আয়াত নাজেল হয়েছে ওয়া তারা কুকা কায়মা হে নবী তোমাকে তারা খোতবার মঞ্চে দণ্ডায়মান অবস্থায় মসজিদে বেরিয়ে গেছে তারা কুকা কায়মাকে বাজারে হাটে না মসজিদের বাইরে এটা কোরআনের কোন জায়গায় পাইলেন আপনি যে খোতমা অবস্থায় এটা তো হাদিস দ্বারা প্রমাণিত আর ও যদি আপনাকে বলতে থাকে প্রতিটা আয়াত নিয়ে আল্লাহর কালামের আল্লাহ নবীর হাদিস ছাড়া এক ইঞ্চি লড়ার সাধ্য কোনো মানুষের নাই অসম্ভব কথা এই জন্য আল্লাহ নবী বলেছেন যে দুইটা একসাথে চলবে তারাক আমরা আমরাইন লান তাদিল্লু মা দেহেমা আল্লাহ নবী বলেছেন তোমাদের দুটা জিনিস রেখে গেছে যখন তোমরা এই দুইটা আঁকড়ে ধরে পদভ্রষ্ট হবে না মোয়াত্তে ইমাম মালিকের কেতাবুল কাদের হাদিস এই সনদ নিয়ে একটু কথা আছে সেটা মেনে নেওয়ার পরে এটা গ্রহণযোগ্য আরো অন্যান্য সব কিছু দ্বারা প্রমাণিত হচ্ছে এবং বাস্তবে প্র্যাকটিক্যালি প্রমাণিত হচ্ছে যে হাদিস ছাড়া কোরআন মানে অসম্ভব হাদিস ছাড়া কোরআনের উপর কোনো কিছুতে আপনার ভাবমতে বিশ্বাস করা অসম্ভব আর কোরআন হাদিসে না থাকলেই হাদিসে না থাকলেই সেটা আপনি মানবেন না কিংবা কোরআনে না থাকলেই আপনি মানবেন না এটা আপনার নির্বোধ আহাম্মকের কথা আল্লাহ শুধু আছে আর কোরআন আছে আল্লাহ নবী নেই হাদিস নাই এটা হবে নাকি আর জুমার সালা দুই রেখাত কেন বললেন কোরআনের কোন জায়গায় আছে জুমার সালা দুই রেখাত পড়তে হবে কোন জায়গায় আছে আপনি আপনার সালাতই নাই জোহরের সালাত চার রেখাত কোরআনে নাই আসরের সালাত চার রেখাত কোরআনে নাই মাগরিবের সালাত তিন রাকাত কোরআনে নাই এশার সালাত চার রাকাত কোরআনে নাই ফজরের সালাত দুই রাকাত কোরআনে নাই কোরআনে শুধুমাত্র ইশারা আছে ইঙ্গিত আছে সালাতের ব্যাপারে আপনি এই রাকাতগুলো কি দিয়ে পড়বেন কিভাবে পড়বেন বলুন ওই মূল তো আছে আরেক প্যাস লাগাই দিচ্ছে সম্মত অবস্থায় আজকার আমি আর লম্বা করছি না আরেকদিন আরো ডিটেলস বিস্তারিত আপনাদের সামনে বলবো আল্লাহ তৌফিক দান করেন শেষে আবার বলছি যে কিঞ্চি মুসলিম হিসাবে আপনি লড়তে পারবেন না হাদিস ছাড়া তাহলে আল্লাহ রাসুল বেকার হয়ে যাবেন হাদিস বেকার হয়ে যাবে আপনার জীবন অচল হয়ে যাবে আর যে আমি বিনয়ের সাথে বলবো এই সকল লোকের সাথে আপনারা চলেন কেন অর্থাৎ একটা মিশন নিয়ে বসেছে বেহুদা আবদল এদের সাথে কোনো মুসলিম চলবে কেন এদের সাথে ওঠা বসা করবে কেন আহলুসুন্নল জামাতের এত সুন্দর একটা পরিস্থিতি রয়েছে সেটেল দিনের উপর আছেন কোরআন এবং স্বচ্ছ তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাই আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে পরিচ্ছন্ন সুস্পষ্ট দিনের উপর রেখে যাচ্ছি পেশাপিসের কোনো জায়গা নাই যেটা যে সে ভাবে বিশ্বাস প্রশ্ন আমি নিজেই অনেকগুলো উত্থাপন করেছি খবর নিয়ে ইনশাআল্লাহ কোরআনীদের জন্য আরো দুই তিনটা খোদবার অপেক্ষা করছি আল্লাহ যদি তৌফিক দান করেন আর বাহাজে যদি বসতে চান সেটা একটা টাইম নিয়ে বসতে হবে এই মুহূর্তে আমার জন্য খুব দৌড়াদৌড়ি হওয়া সম্ভব নয় তবে আপনাদের জন্য সুসংবাদ দিয়ে রাখলাম ইনশাআল্লাহ একসময় আপনাদের সাথে বসবো اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى عالى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر